এই ধরনী একদিন তো ধ্বংস হয়ে যাবে সবুজ ছটা দূরে নীলিমা মাটিতে মিশিবে এই ধরনী একদিন তো ধ্বংস হয়ে যাবে সবুজ ছটা দূর নীলিমা মাটিতে মিশিবে এই ধরনী একদিন তো ধ্বংস হয়ে যাবে সবুজ ছটা দূর নীলিমা মাটিতে মিশিবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে বিশ্ব মাঝে যা কিছু আছে সবে যে তোমার সৃষ্টি মানব জাতি বানিয়েছো ফের দেখিতে দিয়েছ দৃষ্টি বিশ্ব মাঝে যা কিছু আছে সবই যে তোমার সৃষ্টি মানব জাতি বানিয়েছ ফের দেখিতে দিয়েছ দৃষ্টি তুমি ঢালো ভবে বৃষ্টি তুমি ঢালো ভবে বৃষ্টি এই জলে স্থলে প্রাণী সকলে আল্লাহ নাম জপে আল্লাহ নাম জপে আল্লাহ নাম জপে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে চাঁদ সূর্য তারকারাজি ধরায় ছড়ায় আলো জমিনের বুকে সকাল সাজে নিজ রহমত ঢালো চাঁদ সূর্য তারকারাজি ধরায় ছড়ায় আলো জমিনের বুকে সকাল সাজে নিজ রহমত ঢালো তুমি বানিয়েছ মন্দ ভালো তুমি বানিয়েছো মন্দ ভালো তুমি সবখানে সর্বক্ষণে বিরাজমান ভবে বিরাজমান ভবে বিরাজমান ভবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে জিন ইনসান বানিয়েছো শুধু ইবাদতের জন্য তোমার তরে সিজদা করে হতে পারে যেন ধন্য জিন ইনসান বানিয়েছ শুধু ইবাদতের জন্য তোমার তরে সিজদা করে হতে পারে যেন ধন্য তুমি মহাপরিপূর্ণ তুমি মহাপরিপূর্ণ তাই জীবন মরণ ভরণ পোষণ তবদারে চাই সবে তবদারে চাই সবে তবদারে চাই সবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে এই ধরনী একদিন তো ধ্বংস হয়ে যাবে সবুজ ছটা দুর্নীলিমা মাটিতে মিশিবে এই ধরনী একদিন তো ধ্বংস হয়ে যাবে সবুজ ছটা দুর্নীলিমা মাটিতে মিশিবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে তুমি ছিলে খোদা তুমি আছো খোদা তুমি অটল রবে